বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা ইয়েতিম এবং মেয়ে এবং দুর্বলদের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করে আসছিলাম রিয়াজুসালেহীন কিতাব থেকে ধারাবাহিকভাবে আজকের দর্শটি যে হাদিস থেকে শুরু করা হবে সেটি হলেই ওয়ান আয়েশা রাজি আল্লাহ আনহা قالت دخلت علي امرأة ومعها ابنتان لها আয়েশা রাজি আল্লাহ তালা আনহা তিনি বললেন দখলত আলাইয়া ইমরাতুন আমার নিকটে একজন মহিলা আসলো আহা ইবনাতান লাহা তার সাথে দুটা মেয়ে সাথে করে নিয়ে এসছে সে তাস আল ফালাম তাজিদ এন্দি শাইআন হায়রা তামারাতিন ওয়াহিদাতিন তো আমার কাছে কিছু সাহায্য চাইল খাবার জন্য তো আমি বাড়িতে দেখলাম যে একটি খেজুর ছাড়া দেওয়ার মতো আর কিছু নেই ফা আতাই তুহা আমিও একটি খেজুরি বাচ্চার মাকে দিয়ে দিলাম ফাকাসামাত হা বাইনা ইবনা তাইহা ওয়ালাম তাকুল মিনহা বলছেন মাটি কি করলো ওই একটি খেজুর দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিল ওয়ালাম তাকুল মিনহা এবং ওখান থেকে কিছু সে খেলো না সুম্মা কামাত ফখরাজাত এরপরে মেয়েটি ওখান থেকে উঠে চলে গেল আয়সা বলছেন ফাদাখালান নবী সাল্লাম আলাইনা ফা আখবর তুহু ফকাল এই দৃশ্যটা দেখে আমাকে একটু আশ্চর্য মনে হলো যে একটি খেজুর মাত্র আবার সেটা দিলাম আর ওটাও ভাগ করে দুই মেয়েকে দিল মা কিছু খেতে পেল না তো আল্লাহ নবী সালাম যখন বাড়িতে আসলেন আমি ওনাকে বিষয়টা যখন জানালাম ফকাল তিনি বললেন মানিব তুলিয়া মিন হা দিহিল বানাতি বিষয়ইন আহসানা ইলাইহিন্না কুন্নালাহু সিতরান মিনান্নার আল্লাহ রসুল সাল্লাম বললেন যে ব্যক্তিকে আল্লাহ তালা এ ধরনের মেয়ে দ্বারা যদি পরীক্ষা করে আর সেই মেয়েকে সে যদি সুন্দরভাবে লালন পালন করে যদি বড় করে তাহলে এই মেয়েকে বড় করাটাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং এই কাজটি এই খেদমতটি তাকে জাহান নাম থেকে মুক্তি দান করার জন্য এতটুকু আমলই যথেষ্ট ওয়ান আয়েশা তারদি আল্লাহ আনহা কয়ালাত যা আতনি মিসকিনা তাহমিলু ইবিনাতাইন লাহা আয়সা রাজা আল্লাহ তালাহার আর একটি রয়েত উনি বলছেন যে আমার কাছে একজন গরিব মিসকিন মা সে আসলো তাহমিল উবিনাতাইন লাহা সে দুটো মেয়ে সাথে নিয়ে আসছে ফাত আম তুহা সালাসা তামারাতিন আমি তাকে তিনটি খেজুর খাওয়ার জন্য দিলাম ফা আ তৎকুল্লা ওয়াহেদাতে মেনহুমা তামারাতান সে দুটি মেয়েকে এক একটি করে খেজুর দিল ওয়া রাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা আর একটি খেজুর সে নিজে খাওয়ার জন্য মুখে উঠেছে ফাস্তা তো আমাত হা ইবনা তাহা তো ওই দুই মেয়েটি তার মায়ের কাছ থেকে আবার চেয়ে বসেছে যে আম্মু আমাকে আরও দেন ফাশাক্কাতি তামরাত আল্লাতি কানা তুরিদ আন তাকুলাহা নাহুমা বলছেন ওই যে খেজুরটা সে মা নিজে খেতে ছিল খেতে চাচ্ছিল তার বাচ্চাদের চাওয়ার কারণে ওই দুই খেজুরটাকে দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে যেয়েছে আজাবানি শাহনুহা তো আমার কাছে যেন এই কাজটা বড় আশ্চর্য লেগেছে লেগেছে মেয়ের প্রতি মায়ের দয়া সন্তানের প্রতি দয়া এবং তারা যে তাদের যে কষ্টের জীবন এটা দেখে আমাকে যেন আশ্চর্য মনে হলেছে আমি যখন এটা আল্লাহ নবী সাল্লামকে বললাম তিনি বললেন ইন্নাল্লাহ কাদ জাবালাহা বিহাল জান্না আউ আ তাকাহা বিহা মিনান্নার এই মহিলাটাকে মহিলা যে কাজ করেছে নিজে না খেয়ে তার যে মেয়েদেরকে লালন পালন করতেছে তার জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য এটাই যথেষ্ট وعن أبي شريح خويلد بن عمر الخزاعي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم اللهم إني أحرج حق الضعيفين اليتيم والمرأة আবু সুরাই খোয়াইলিদ বিন আমর আল খুজাই রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সালাম বলেছেন আল্লাহম আয়াল্লাহ ইন্নি ওহারিজু হাক্কাইনি আল ইয়াতিম ওয়াল তিনি বললেন দুই অবহেলা তথা ইয়াতিম ও মেয়েদের হকের ব্যাপারে অবহেলাকারীকে অপরাধী বলে আমি মনে করি আল্লাহ নবীলাম বললেন যে দুই অবহেলার পাত্র এতিমদের মানুষ অবহেলা করে আর মেয়েদেরকে মানুষ কী করে অবহেলা করে মেয়ে হলে যেন তার চিন্তা বেড়ে যায় তো এই অবহেলার পাত্রকে যে ব্যক্তি তাদেরকে তাদের ব্যাপারে অবহেলা করবে তাহলে সেই ব্যক্তিকে আমি অপরাধ বলে মনে করি সেই ব্যক্তিকে অপরাধ বলে মনে করি وعن مصعب بن سعد بن أبي وقاص رضي الله عنهما قال رأى سعد أن له فضلا على من دونه মাসাব বিন সাদ বিন আবি ওয়াক্কাস রাজি আল্লাহ তিনি বলেন যে কলা রা সাদুন সাদ বিন আবি অক্কাস সে একটু নিজেকে মনে করলো যে আন্নালাহু ফজলান আলা মান দুলাহু সে মনে করেছে যে আমি অন্যের চাইতে একটু ভালো আমার তার অবস্থা ভালো পয়সা করে আছে তো মনে করতো যে আমি তাদের সে ভালো ফকাল নবী সাল্লাম হাল তুন সরুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদু আফা সাদ তুমি যে ভালো অবস্থায় আছো তো আল্লাহ তালার বিধান হলে এই যে তোমাদেরকে রেজিক দেওয়া হয় তোমাদেরকে সাহায্য করা হয় এই দুর্বল লোকদের কারণেই বিধায় তাদের চেয়ে তুমি অহংকার গৌরব বেশি করো না বরং তোমাকে যে আল্লাহ রিজিক দিয়েছে এর কারণ এই দুর্বল গরিব এদের কারণে আল্লাহ তোমাদেরকে রিজিক বেশি দিয়েছে ওয়ান আবি দারদা মির রাজি আল্লাহ আনহু কাল সামিয়ত রাসুল আল্লাহ সাল্লাম ইয়াকুল ইবগুনি ফিদ্দুআফাই ফাইন্নামা তুনসারুন ওয়াতুরজাকুন বিদুআফাইকুম রাহ আবু দাউদ বি ইসনান জঈদ আবুদ্দারদা রাজি তালাম তিনি বলেন আমি রসুল সাহসালাম কাছ থেকে বলতে শুনেছি তিনি বলেন যে তোমরা আমাকে তালাশ করো খোঁজো কোথায় বিদ্যুআফা গরিবদের মাঝে আমাদেরকে গরিবদের মাঝে তোমরা তালাশ করো এর কারণ ফা ইন্নামা তুন সারুন ওয়া তুরজাকুন বিদুআফাইকুম কারণ তোমাদেরকে যে রেজেক দেওয়া হয় তোমাদেরকে যে সাহায্য করা হয় এর কারণটাই হলেই তোমাদের মধ্যে যা দুর্বল আছে এদের কারণেই তোমাদেরকে সাহায্য করা হয় এই হাদিসের সাথেই ইয়েতিম এবং মেয়েদের ফজিল সম্পর্কে যে অধ্যায় ছিল এটা শেষ হয়ে যাচ্ছে এর পরে যেটা অধ্যায় শুরু হচ্ছে সেটা হলে বাবুল ওয়াসিয়াতি বিনেসা মেয়েদের সম্পর্কে সুন্দর নসিহত করার বর্ণনা ওসিয়ত করার বর্ণনা নসিহত করার বর্ণনা এ বিষয়ে আল্লাহ রাবুল আলমিন বলেন ও আশেরুহন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে আশিরুহন্না বিল মারুফ ভালোভাবে আচরণ করো তাদের সঙ্গে সদ আচরণের সাথে তোমরা তাদের সাথে বসবাস করো অর্থাৎ স্ত্রীদের সাথে তোমরা কি করো ভালো ব্যবহার করো যে আল্লাহ বলছেন যে তুমি যদি পারো একটাও করতে পারো দুটাও করতে পারো তিনটাও তবে অতিরিক্ত চারটা কিন্তু চারটা যদি কেউ করে তাহলে শরীয়তের বিধান হলো এই যে তাদের যেটা হক আছে সেই হকটি পরিপূর্ণভাবে সবাইকে সমানভাবে দিতে হবে যে বিষয়ে সম্ভব রাত্রি বন্টনের ক্ষেত্রে সমান ভাগ হতে হবে এর কাছে এর কাছে এর কাছে সমান ভাগ সবার কাছে খাওয়া পড়ার দৃষ্টিকোণ থেকে সবাইকে সমান সমান করে ভাগ দিতে হবে কিন্তু অন্তরের মহব্বত যদি কারো সাথে বেশি চলে আসে তো অন্তর যদি কাউকে বেশি ভালোবেসে থাকে তো এই অন্তরকে কন্ট্রোল করার মতো ক্ষমতা তো আমাদের নেই তো আচরণের দৃষ্টিকোণ থেকে লেনদেনের ক্ষেত্রে পরস্পর সমস্ত স্ত্রীদেরকে সমানভাবে তাদেরকে দেখতে হবে তো আল্লাহ তালা বলছেন ওয়ালান্তাস্তাতি আন্তা দিলু বাইনান নিসা ওয়ালা হারাস্তুম বলছে আচ্ছা, তুমি যতই চেষ্টা করো না কেন যার কাছে একাধিক স্ত্রী আছে তারা যদি মনে করে যে আমি এদের মাঝে একেবারে সমান সমান সব কিছু আমি সমান সমান করে ভাগ করে দিব লান্তাস্তাতেও তুমি সেটা পারবা না তুমি সেটা কখনো কি করবে না পারবা না ফালা তামিলু কুল্লাল মাইল বিধায় তুমি কারো প্রতি পরিপূর্ণ ঝুঁকে যেও না ফকাদারু হা কাল মোহাল্লাকা আবার অন্যকে তুমি ঝুলিয়ে রেখো না অর্থাৎ তার দিকে তাকিয়েও দেখলে না এটা করা ঠিক হবে না ওয়াইন তুসলেহ আর তোমরা যদি উভয়কেই যদি সঠিকভাবে পরিচালনা করো ওয়াটাকু এবং পরিচালনার ক্ষেত্রে যদি তোমরা আল্লাহর ভয় করো ফাইনাল্লাহ কানা গফুর রাহিমা তো আল্লাহর ভয় রেখে সাধ্যমতো সাধ্যমতো যদি ভালোভাবে এদের মাঝে ইনসাফ করে যদি পরিচালনা করতে পারি তাহলে এই ক্ষেত্রে যদি আমার কোনো ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহ তালা ক্ষমাও করবেন আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করবে ইনশা আল্লাহ তালা সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই অধ্যায়ে প্রথম হাদিস যেটা সেটা হলেই আন আবি হরাই আল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইস্তাউসু বিন নিসা ই খায়রা আবু হরারা রাজি আল্লাহ তালা আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইস্তাউসু বিন নিসা ই খায়রা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালো কাজের উপদেশ দিতে থাকো স্ত্রীদেরকে ভালো কাজে সবসময় ভালো কথা তাদেরকে শুনাইতে থাকো ফাইনাল মারা আতা খলি কাতমিন জেরাইন কারণ মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড্ডি থেকে আলাহু আর পাঁজরের মধ্যে যে উপরের হাড্ডিটি আছে সেটা বেশি বাঁকা হাড্ডি আর এই বাঁকা হাড্ডি থেকেই মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে তুকিমহু তাহু তুমি যদি এই বাঁকা হাড্ডিকে একেবারে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে ওয়াইন তারাক তাহু আর তুমি যদি তাকে ওই বাঁকা অবস্থায় রেখে দাও লাম আওয়াজা ফাস্তাউসু বিন নিসা তো ও বাঁকাই থেকে যাবে বিধায় তুমি তোমার স্ত্রীদেরকে ভালো কাজের উপদেশ দিতে থাকো সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ তালা الله أكبر الله أكبر আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় মানুষ বলতেই ত্রুটি আছে স্বামীর কাছ থেকে যেরকম কিছু ত্রুটি হতে পারে স্ত্রীর কাছ থেকেও ত্রুটি হতে পারে তবে মেয়েরা তাদের স্বভাব হলো এই ওরা একটু বাঁকা ওরা একটু বাঁকা তো সেই ক্ষেত্রে তাদেরকে বেশি বেশি নসিহত করা দিনের কথা বলা হ্যাঁ জাহান্নামের ভয় দেখানো জান্নাত সম্পর্কে আলোচনা করা হ্যাঁ এবং উত্তম চরিত্রের মাধ্যমে তাদেরকে কিছু নসিহত করা এটা হলো তাদের জন্য উপকারী ইনশা আল্লাহ তালা وعن عبد الله بن زمعة رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يخطب وذكر الناقة والذي أقرها আবদুল্লাহ বিন জামা রাজি আল্লাহ আনহু তিনি বলেন রসুল সাল্লামকে তিনি খুদবা দিতে শুনেছেন আল্লাহ নবী সাল্লাম খুদবা দিচ্ছিলেন এবং বলতেছিলেন ওই উটনিটি যাকে তারা হত্যা করেছে কোন উটনি কৌমে সামুদ সামুদ সম্প্রদায়কে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য একটি উঁট তাদেরকে দিয়েছিল এবং বলেছিল যে এই উঁটকে তোমরা যেন হত্যা করো না ফকাল রসুলাম তো আল্লাহ রসুল বললেন ইদিম বাহ আশকহা যখন তাদের হতভাগ্য ব্যক্তিটি দাঁড়ালো উঁটকে হত্যা করার জন্য তো হতভাগ্য কে দাঁড়ালো সে বিষয়ে বলছে এম বাহ আলাহা রজুলুন এমন একজন ব্যক্তি সেই উঁটকে হত্যা করার জন্য দাঁড়ালো যেই ব্যক্তি ছিল আজিজুন আর ইমুন বড় সর্দার ছিল কিন্তু নিকৃষ্ট ব্যক্তি ছিল মনি অনফি রাহতিহি দুষ্ট ছিল এবং সেই সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ছিল যে আল্লাহ তালা নিষেধ করেছে যে এই উঁটটাকে তোমরা হত্যা করতে পারবা না আর সেই উঁটকে হত্যা করার জন্য এ ধরনের একজন শক্তিশালী নিকৃষ্ট ব্যক্তি সে দাঁড়ালো এবং তাকে হত্যা করে দিল তো এই বলে আল্লাহ রসুল এই বলে কী দিচ্ছিলেন খুদবা দিচ্ছিলেন এই কথা বলার পরে সুম্মা জাকারান নিসা ফাওয়াদাফি হিন্না আল্লাহ নবী সাল্লাম মহিলা সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলেন এবং মহিলাদেরকে কিছু নসিহত করলেন কি করলেন বলেন ইয়ামিদু আমিদু আহাদুকুম ফায়াজিলিদু আতাহু জালদাল আবদি বলছে তোমাদের মধ্য হইতে কিছু লোক এমন আছে যে তারা তাদের স্ত্রীকে গোলামের মতো মারে দাসীর মতো মারে অর্থাৎ স্ত্রীদের সঙ্গে তারা এমন ব্যবহার করে যেরকম নাকি কোনো মুনিব দাসীর সাথে যে ব্যবহার করে একজন মুনিব সে দাস এবং গোলামের সাথে যে ব্যবহার করে এবং তাকে যখন মারে তার উপর যেভাবে প্রহার করে বলছেন তোমাদের মধ্য থেকে কিছু পুরুষ এমন আছে তারা তাদের স্ত্রীদের সঙ্গে এই ধরনের আচরণ করে তো আল্লাহ নবী বললেন ফালা আল্লাহ ইউদা মিন আখির বলে আশ্চর্যের বিষয় সেটা হলেই দিনের বেলা স্ত্রীর সঙ্গে এ ধরনের অমানবিক আচরণের পরে আবার দিনের শেষে বেলায় তার সঙ্গে এক ভাব একসঙ্গে আবার মিলিতও হয় তার সঙ্গে সহবাসও করে তো এটা কেমন ধরনের কথা যে দিনের বেলা তাকে তুমি এভাবে প্রহার করলে আর রাত্রিবেলায় আবার তুমি তার থেকে তুমি স্বাদ গ্রহণ করছো তো এটা কি একটা মানুষের কাজ হতে পারে বা এটা কি একটা এটাকে কি সৎ চরিত্র বলা যেতে পারে এরপরে আল্লাহ নবী সাল্লাম তাদেরকে তাদের বাতকর্মের বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা করলেন যে তারা সে নিজেই যখন একটা কাজ কেউ কিছু করে তো সেই কাজ অন্য কেউ করলে তুমি হাসো কেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر أو قال غيره رواه مسلم আবু হরাইরা রাজিয়াল্লাহ তাল আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো মমিন কোনো মমিনা সম্পর্কে যেন বিদ্বেষ না করে কোনো স্বামী মমিন স্বামী কোনো মমিন স্ত্রীদের বিষয়ে যেন কোনো বিদ্বেষ রাগ হিংসা ক্রোধ এগুলি যেন না করে কেন ইন কারিহা মিনহা হলুকান স্ত্রীর কাছে যদি কোনো আচরণ তার খারাপ লাগে মন্দ লাগে তাহলে ওই স্ত্রীর কাছে তো আরও কিছু গুণ আছে যে গুণ সে পছন্দ করে নাকি ঠিক আছে এক সময় হয়তো একটা ত্রুটি পাওয়া গেছে আর এক সময় তার কাছে একটা ভালো কিছু পাওয়া যাবে বিধায় এই এভাবে নিয়ে দুনিয়ায় আমাদের বসবাস করতে হবে وعن عمرو بن الأحوص الجشمي رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم في حجة الوداع يقول بعد أن حمد الله ওয়াসনা আলিহি ওয়াদাক্ষর ওয়াদ তুম্মা কল আলা ওয়াস্তাউসু বিন নিসাই খয়রা আমর বিন আহওয়াদ আল জুসামি রাজি আল্লাহ তালু তিনি বলেন সামিয়ান নবী সাল্লাম ফি হাজ্জাতিল বেদা বিদায় হজের সময় আল্লাহ নবী সাল্লাম যে ভাষণটি দিয়েছিলেন তো বলছেন সেই ভাষণের সময় উনি প্রথমে ভাষণটা শুরু করেছেন আল্লাহ তালার হামদু সানার মাধ্যমে এরপরে উনি মানুষদেরকে কিছু নসিহত করলেন কিছু ওয়াজ করলেন তার ভিতরে কি বললেন আলা ওয়াস্তাউসুবিনিসাই খবরদার শুনে রাখো তোমরা মেয়েদেরকে ভালো কাজের উপদেশ দাও ভালো কথা বলো তাদেরকে নসিহত করো আওয়ানিন কারণ তারা তোমাদের তত্ত্বাবধানে থাকে তোমাদের নিয়ন্ত্রণে থাকে তোমরা তাদেরকে পরিচালনা করো বিধায় তোমরা তাদেরকে সবসময় ভালো উপদেশ দিবা বলছেন তুমি তো এই স্ত্রী সম্পর্কে একমাত্র তাদের থেকে কিছু ফায়দা উঠানো ছাড়া আর অন্য কিছুর মালিক তো তুমি নয় যে তুমি যা ইচ্ছা তাই করবে তাকে একেবারে গোলাম এবং একদম দাসীর মতো আচরণ করবে এটা তো অমানবিক কাজ এটা এটা ঠিক নয় ইল্লা বিফাহাসিতে মুবাইনা তবে তার উপর তুমি কঠোরতা করতে পারো স্ত্রীর উপর তুমি তাকে কিছু মারপিটও করতে পারো কখন আইয়াতিনা বিফা হেসাতিম মুবাইনা যদি সে প্রকাশ্যভাবে কোনো অন্যায় করিবেশ কোনো অশ্লীল কাজ যদি কেউ সে কোনো স্ত্রী করে থাকে তাহলে তার বিষয়ে তোমরা এ ধরনের কিছুটা করতে পারবা ফা ইন ফাল না কোনো স্ত্রী যদি কোনো অন্যায় কাজ করে বসে কোনো অশ্লীল কাজ করে বসে ফাহজুরু হুন্না তাহলে প্রথমেই তাকে তার বিছানাটা আলোক করে দাও বিছানা আলাদা করে দাও এটা প্রথম শাস্তি তাকে বিছানা আলাদা করে দাও দরবান রাহিন বলছেন এর তাকে একটু মারপিটও করা যদি প্রয়োজন হয় তবে সেই মারপিটটা যেন বেশি না হয় হালকা প্রয়োজনে কোনো স্ত্রী যদি অবাধ্য হয়ে যায় কোনো অশ্লীল কাজ করে যেটা স্বামীর জন্য অপছন্দনীয় তাহলে প্রথম চিকিৎসা তার বিছানাটা আলাদা করে দিতে হবে এবং প্রয়োজনে তাকে একটু মার দেওয়াও সম্ভব তবে এটা যেন বেশি না হয় অন্য রেওয়ায়তে আছে যে মারের কিছু নিয়ম আছে সেটা আমরা একটু পরে জানবো ইনশাল্লাহ ফাইন আতানাকুম ফালা তাবহু আলাইহিন সাবিলা তো এরপরে যদি সে ভালো হয় তোমার আনুগত্য করে তোমার কথা যদি শোনে এবং তুমি যেভাবে পরিচালনা করছো এভাবে যদি চলে তাহলে তুমি তার বিষয়ে আর ভিন্ন পথ অবলম্বন করো না অর্থাৎ তুমি তাকে তালাক দিয়ে যে আর একটা স্ত্রী নিয়ে আসবা এ ধরনের কোনো চিন্তা যেন তুমি না করো আলা ইন্দালাকুম আলা নিসাইকুম হাক্কা শুনে রাখো তোমাদের প্রত্যেকের স্ত্রীর উপর তোমাদের হক আছে ঠিক তোমাদের উপরও তোমাদের স্ত্রীর হক আছে তোমাদের স্ত্রীর উপর তোমাদের হক আছে আর তোমাদের উপর তোমাদের স্ত্রীদের হক আছে বলছেন ফাহাক কুকুম আলাই হিন্না আল্লাহ ইউ ফুরুসাকুম মান রাহুন তো আল্লাহ ইসলাম বললেন যে তোমাদের উপর তোমাদের যেটা হক স্ত্রীর উপর সেটা হলেই যে তোমাদের অপছন্দনীয় ব্যক্তি দ্বারা যেন তোমাদের বিছানা কলুষিত করা না হয় তোমাদের অপছন্দনীয় ব্যক্তি দ্বারা যেন তোমাদের বিছানা কলুষিত করা না হয় খারাপ না করা এটা কার হক স্বামীর হক স্ত্রীর উপর স্ত্রী যেন এমন কোনো কাজ না করে বসে যে অশ্লীল এবং খারাপ কাজ ওলা ইয়াদান্না ফি বুয়ুদিকুন্না লিমান তাকরাহুন এবং স্ত্রীর জন্য এটাও করণীয় কাজ যে তুমি যেই পুরুষদেরকে অপছন্দ করো তাদের জন্য যেন ঘরের দরজা সে না খুলে দেয় তাদেরকে যেন বাড়িতে আসতে না দেয় আলা হক কোহন্না আলাইকুম আর তাদের হক তোমাদের উপর স্ত্রীর হক তোমাদের উপর কি যে আন্তঃসিনু ইলাই হিন্না ফি কিসওয়াতে হিন্না ও তাম হিন্না যে তুমি তাদের ভারণ পোষণের ক্ষেত্রে তাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে তাদেরকে পড়ানোর ক্ষেত্রে যতদূর সম্ভব ভালো ভারণ পোষণ করার চেষ্টা করো তাহলে স্ত্রীর জন্য যেটা করণীয় কাজ তাদের যেটা দায়িত্ব হলো সেটা হলেই যে তাদের লজ্জাস্থানের হেফাজত করা স্বামীর অনুপস্থিতিতে এবং স্বামীর বাড়িতে তার অনুমতি ছাড়া কোনো ব্যক্তিকে প্রবেশ করানো অর্থাৎ স্বামীর ইজ্জত এবং স্বামীর অর্থ এটা হলো মেয়েদের হেফাজত করা তাদের উপর একটা দায়িত্ব আর পুরুষের দায়িত্ব কি সে যা খাবে স্ত্রীকে তাই খাওয়াবে সে যা পড়বে স্ত্রীকে তাই পড়াবে তবে এই ক্ষেত্রে তে তার সে তার সাধ্যমতো সুন্দরভাবে তাদের ভারণ পোষণ করানো সে চেষ্টা করবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এভাবে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককেই প্রত্যেকের দায়িত্ব দায়িত্ববান বলে আল্লাহ পাক দুনিয়া প্রেরণ করেছেন এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব দিয়েছেন স্বামীর উপর যেমন স্ত্রীর হক আছে স্ত্রীর উপর স্বামীর হক আছে তো স্বামীরও খেয়াল করতে হবে যে আমার জন্য কি কি করা দরকার স্ত্রী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 আক্রমুজ্জামান বিন আব্দুল কালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হোসেনের উপস্থাপনায় এই আল্লাহ আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়